শ্রোতীয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনলেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের দ্বিতীয় অ্যালবাম বজ্রকণ্ঠ এতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন H M Abdul Qayyum M D N Yahiya Hasan Nazmul Hasan Fahim Abdullah Sani ও এইচ এম মইনুল ইসলাম ক্যাসেটটির গানের কথাও সুর করেছেন Saeed bin Taj H M Abdul Qayyum M D N Yahiya Hasan Abdullah Sani ও এইচ এম মইনুল ইসলাম ক্যাসেটটির ব্যবস্থাপনা ও ধারাবর্ণনায় ছিলাম আমি শামিম বিন সাব্বির আল্লাহ হাফেজ গানে এসো মুস্তাকিমের আহ্বানে এসো মুস্তাকিমের ছায়া তলে ছায়া তলে এসো মুস্তাকিমের সন্ধানে এসো মুস্তাকিমের স্লো স্লোগান স্লোগানে এস মুস্তাকি মের আহ্বানে এসো মুস্তাকি মের ছায়াতলে ছায়াতলে এস মুস্তাকি মের সন্ধানে এস মুস্তাকি মের স্লোগান স্লোগানে